মা বাবার কথা মতো যেজন চলে না মা বাবার কথা মতো যেজন চলে না আল্লাহ না বিজির দয়া তারা পাবে না আল্লাহ না বিজির দয়া তারা পাবে না মা বাবার কথা মতো যেজন চলে না মা বাবার কথা মতো যেজন চলে না আল্লাহ না বিজির দয়া তারা পাবে না আল্লাহ না বিজির দয়া তারা পাবে না মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যায় বিফলে মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যায় বিফলে মার কলি যায় আঘাত দিলে খোদা সহে না মার কলি যায় আঘাত দিলে খোদা সহে না আল্লাহ না বিজির দয়া তারা পাবে না আল্লাহ না বিজির দয়া তারা পাবে না মা বাবার কথা মতো যেজন চলে না মা বাবার কথা মতো যেজন চলে না আল্লাহ না বিজির দয়া তারা পাবে না আল্লাহ না বিজির দয়া তারা পাবে না মা বাবা অতি আপন মা বাবার কর যতন মা বাবা অতি আপন মা বাবার কর যতন তিন কথার সাথী পায়া ভুইলা যায় না তিন কথার সাথী পায়া ভুইলা যায় না আল্লাহ না বিজির দয়া তারা পাবে না আল্লাহ না বিজির দয়া তারা পাবে না মা বাবার কথা মতো যেজন চলে না মা বাবার কথা মতো যেজন চলে না আল্লাহ না বিজির দয়া তারা পাবে না আল্লাহ না বিজির দয়া তারা পাবে না জান্নাতেরই ঠিকানা খুঁজে তুমি পাইলা না জান্নাতেরই ঠিকানা খুঁজে তুমি পাইলা না মা বাবার পায়ের নিচে খুঁজে দেখো না মা বাবার পায়ের নিচে খুঁজে দেখো না আল্লাহ না বিজির দয়া তারা পাবে না আল্লাহ না বিজির দয়া তারা পাবে না মা বাবার কথা মতো যে জন চলে না মা বাবার কথা মতো যে জন চলে না আল্লাহ না বিজির দয়া তারা পাবে না আল্লাহ না বিজির দয়া তারা পাবে না জান্নাত মায়ের পায়ের নিচে বলছেন না বিহাদিসেতে জান্নাত মায়ের পায়ের নিচে বলছেন না বিহাদিসেতে দয়াল নবীর কথা তোমার ভালো লাগে না দয়াল নবীর কথা তোমার ভালো লাগে না আল্লাহ নবীজির দয়া তারা পাবে না আল্লাহ নবীজির দয়া তারা পাবে না মা বাবার কথা মতো জল চলে না মা বাবার কথা মতো যেজন চলে না আল্লাহ না বিজির দয়া তারা পাবে না আল্লাহ না বিজির দয়া তারা পাবে না তোফা চলে নাইকা বলে মা বাবার দোয়া পেলে খায়রুল বাসা নাইকা বলে মা বাবার দোয়া পেলে জিল্লুর রহমান ডাইকা বলে মা বাবার দোয়া পেলে দুঃখ কষ্ট যাবে চলে কিছুই রবে না দুঃখ কষ্ট যাবে চলে কিছুই রবে না আল্লাহ না বিজির দয়া তারা পাবে না আল্লাহ না বিজির দয়া তারা পাবে না মা বাবার কথা মতো যেজন চলে না মা বাবার কথা মতো যেজন চলে না আল্লাহ না বিজির দয়া তারা পাবে না আল্লাহ না বিজির দয়া তারা পাবে না আল্লাহ না বিজির দয়া তারা পাবে না আল্লাহ না বিজির